ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم মোহতরম সদর জলসা মোয়াজ মুকরম হজরত ওলামাই কেরাম সমাবেত এলাকাবাসী দিন দরদি মুসলমান ভাইয়েরা আমার প্রাণ প্রিয় যুবক তরুণ ভাইয়েরা ছাত্র ভাইয়েরা পর্দার আলের সম্মানিত সীমা ও বোনেরা মহান আল্লাহ রবুল্লা আলমিনের অপরিসীম দয়া রেহসান আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে আজ একুশে ফেব্রুয়ারি দুই ইংরেজি তারিখে ইকরা বাংলাদেশ রাইট দ্বারা স্কুল ও মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক পুরস্কার বিতরণী ওয়াজ মাহফিলে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন এই জন্য আমরা সকলে মহান রব্বুল আলমিনের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ খোতবা এবং দরুদ শরীফের পর আমি আপনাদের সামনে আল্লাহ ফাকের পবিত্র কালামের সুরায় আলে ইমরানের একখানা আয়াতে করিমা তিলাবাত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ সুবাহ ইরশাদ করেন ইন্নাফি খালকিসামাওয়াতি ওয়াল আর নিশ্চয় আসমান এবং জমিনের সৃষ্টির মধ্যে ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার এবং রাত দিনের পরিবর্তনের মধ্যে আলবাব অবশ্যই নিদর্শন রয়েছে স্রষ্টার আকলওয়ালাদের জন্য এটা হলো মোটামুটি আয়াতের এই অংশের অনুবাদ এই অনুবাদের দ্বারা আমরা কি বুঝলাম যে আল্লাহ পাক পৃথিবীর মানুষগুলাকে দুই ভাগে ভাগ করছেন এক ভাগ মানুষ আকলওয়ালা আর এক ভাগ মানুষ বেআকল তো যারা আকলওয়ালা এরা আসমান জমিনের সৃষ্টির মধ্যে এবং রাত দিনের পরিবর্তনের মধ্যে স্রষ্টার নিদর্শন খুঁজে পায় এই জন্য তারা বলে গড ইজ ওয়ান অর্থাৎ এই ভূমণ্ডল নবমণ্ডলের একজন স্রষ্টা রয়েছেন তিনি এক এবং একক এবং অদ্বিতীয় আর কিছু মানুষ ব্যাকল আছে এই ব্যাকলগুলা আসমান জমিনের সৃষ্টির মধ্যে এবং দিবারাত্রির পরিবর্তনের মধ্যে স্রষ্টার নিদর্শন খুঁজে পায় না এই জন্য তারা বলে দেয়ার ইজ নো গড আল্লাহ বলতে স্রষ্টা বলতে কিছু নাই আমাদের বাসায় এদেরকে নাস্তিক বলা হয় আস্থা থেকে আস্তিক অনাস্থা থেকে নাস্তিক যারা স্রষ্টার প্রতি আস্থাশীল এরা হইল আস্তিক আর যারা স্রষ্টার প্রতি অনাস্থা পোষণকারী এরা হইল নাস্তিক এবার বুঝে থাকলে আমার ভাইরা একটু বলেন নাস্তিকেরা আকলওয়ালা না বেআকল জি সবাই একটু বলেন না নাস্তিকেরা আকলওয়ালা না বেআকল যদি শিক্ষিত হয় নাস্তিক যদি শিক্ষিত হয় তাহলে হবে আকল যদি নাস্তিক যদি টাইটেল ফাঁস হয় বলেন না নাস্তিক যদি টাইটেল ফাঁস হয় তাহলেও ব্যাকল আপনারা বলতে পারেন হুজুর নাস্তিক আবার টাইটেল ফরে কি জন্য টাইটেল ফাঁস কেমনে হয় আরে ভাই নাস্তিক শুধু টাইটেল পাস করে না বরং টাইটেল ফড়ায় নাস্তিক টাইটেল ফড়ায় আমার কথা না তো ইতিহাসের কথা আপনারা ইতিহাস দেখেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক মুদ্রিত ইসলামী বিশ্ব কোর্স নামে একটা গ্রন্থ আছে বিশাল এক গ্রন্থ পুরাটা এডিশনের মূল্য আগেই তো সাত আট হাজার টাকা ছিল এখন কত এখন আর মুদ্রণ হয় কিনা তাও আমি জানি না এই ইসলামী বিশ্ব কোর্সের মধ্যে ফাকবারত উপমহাদেশের সতেরো শত এবং আঠারো শত বৎসরের ইতিহাস মুদ্রিত আছে এই দুই শতাব্দীর ইতিহাস পড়লে আপনারা দেখবেন ভারতের কলিকাতায় একটা মাদ্রাসা আছে কলিকাতা আলিয়া মাদ্রাসা এই কলিকাতা আলিয়া মাদ্রাসাটা প্রতিষ্ঠালগ্ন থেকে যিনি প্রিন্সিপাল ছিলেন উনি মিস্টার খ্রিস্টান ছিলেন মিস্টার খ্রিস্টান উনার নাম ছিল উইলিয়াম উইলসন হ্যান্ডার সংক্ষেপে ডাব্লিউ ডাব্লিউ হ্যান্ডার বুঝে থাকলে বলুন মুসলমান না খ্রিস্টান আচ্ছা খ্রিস্টান প্রিন্সিপালই করতে পারে এটা তো আশ্চর্যের কিছু না কিন্তু মজার বিষয় হইল এই কলিকাতা আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্ন থেকে যিনি শাইখুল হাদিস ছিলেন বুখারি শরীফের অধ্যাপনা করতেন বুখারি শরীফ পড়াইতেন এই ভদ্রলোকও ছিলেন মিস্টার খ্রিস্টান উনার নাম ছিল মাট্টালে মাজদান এখন আমার প্রশ্ন হল খ্রিস্টান হইয়া প্রিন্সিপালই করা যায় কিন্তু শাইখুল হাদিস তো হওয়া যায় না শাইখুল হাদিস হওয়ার জন্য তো আরবি আলেম লাগে আরবি আলেম ছাড়া সে বোখারি শরীফ পড়াবে কেমনে বোখারি শরীফ আরবি না শুধু আরবি এলেম না বরং বোখারি শরীফ পড়ানোর জন্য আরবি এলেমের পারদর্শী হইতে হয় নিচের দিকে মৌকুফ আলাই যত কিতাব আছে সব কিতাবের উপরে পারদর্শিতা না থাকলে বিশেষ করি আরবি চারটা সাবজেক্ট সরবশাস্ত্র শাস্ত্র এলমে লগত তথা অভিধান শাস্ত্র এবং এলমে আদবে আরবি অর্থাৎ আরবি সাহিত্য শাস্ত্র এই চারটা সাবজেক্টের উপরে পারদর্শী না হইলে বোখারি শরীফ পড়াইতে পারে না আপনারা ওলামা একরামদেরকে জিজ্ঞেস করেন মহানা আমিনুদ্দিন সাহেবরা জিজ্ঞান হুনার আব্বা আছে রেজি জিজ্ঞান বোখারি শরীফ পড়ানো কোনো চারটিখানি কথা না এখন এই বেটা খ্রিস্টানের বাচ্চা খ্রিস্টান এই বেচারা যে বোখারি শরীফ পড়ায় কিভাবে পড়ায় তো পড়ায় আরো কত বড় বেয়াদব দেখেন সারাক্ষণ বোখারি শরীফের ক্লাস করিয়া ক্লাস শেষে যাওয়ার সময় কইতো God is three God is three আমাকে একটু বলেন মোহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারি রহমতুল্লাহ আলাই বুখারি শরীফ রচনা করছেন গড ইজ ওয়ান প্রতিষ্ঠা করার জন্য না গড ইজ থ্রি প্রতিষ্ঠা করার জন্য গড ইজ ওয়ান প্রতিষ্ঠা করার জন্য কিন্তু এই বদতমিজ বদমাস বুখারি শরীফের ক্লাস শেষ করে যাওয়ার সময় বলতো গড ইজ থ্রি তার মানে আমি খ্রিস্টান এখন আমাদের জানার বিষয় হলো এই বেটা খ্রিস্টান হইয়া বোখারি শরীফ পড়ানোর মতো এই অ্যারাবিক নলেজ তার কাছে থেকে আসলো আমাদের বাংলাদেশের ঢাকার নবাব বাড়ির নবাব আব্দুল লতিফ চৌধুরী একবার ব্রিটেন গিয়েছিলেন সরকারি কাজে সেখানে ব্রিটেন সরকার উনাকে ব্রিটেনের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ স্থাপনা সমূহ পরিদর্শন করিয়েছেন তন্মধ্যে এই গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ স্থাপনা হল ব্রিটেনের আন্ডারগ্রাউন্ড মাদ্রাসা নবাব আব্দুল লতিফ চৌধুরী ব্রিটেন থেকে আসার পরে বাংলাদেশে আইসা সাংবাদিকদের সামনে যে বিবৃতি দিছেন ওই বিবৃতির পেপার কাটিংটা আমার এক বন্ধু আমাকে দেখাইছে আমি নিজে পড়ছি নবাব আব্দুল লতিফ চৌধুরীর দেওয়া বিবৃতি মোতাবেক ব্রিটেনে ব্রিটেন সরকার কর্তৃক প্রতিষ্ঠিত একটা মাদ্রাসা আছে আন্ডারগ্রাউন্ডে মাটির নিচে ওই মাদ্রাসায় আমাদের কৌমি মাদ্রাসার শিশু শ্রেণী থেকে দাওরাই হাদিস পর্যন্ত যেই সিলেবাস পড়ানো হয় নিয়মতান্ত্রিকভাবে ওই আন্ডারগ্রাউন্ড মাদ্রাসায় সবগুলা কিতাব পড়ানো হয় শুধু এতটুকু নয় বরং দাওরাই হাদিস পাশ করানোর পরে একটা ছেলেকে অ্যারাবিক বিভিন্ন সাবজেক্টের উপরে অনার্স করানো হয় যেটাকে আমাদের মাদ্রাসার পরিভাষায় তাখাসুস ফিলহাদ তাখাসুস বলে তাখাসুস কিছু ছাত্রকে তাখাসুস ফিল হাদিস করায় কিছু ছাত্রকে তাখাসুস ফিল তফসির করায় অর্থাৎ হাদিসের উপরে অনার্স তফসিরের উপরে অনার্স ইতিহাসের উপরে অনার্স আমার ভাইয়েরা সিয়াসতে ইসলামিয়া অর্থাৎ ইসলামিক পলিটিক্সের উপরে অনার্স করায় ফেকাহে ইসলামীর উপরে অনার্স করায় আরবি সাহিত্যের উপরে অনার্স করায় এর মাধ্যমে একটা ছেলেকে যোগ্যতা সম্পন্ন একজন মুফতি মহাদ্দেস মুফাসির ঐতিহাসিক সাহিত্যিক একজন যোগ্যতা সম্পন্ন পলিটিক্যাল ম্যান তৈয়ার করে কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য এই যে যোগ্যতা সম্পন্ন লোকগুলাকে যোগ্যতা সম্পন্ন হিসেবে তৈয়ার করে এই ছেলেগুলা ছাত্রগুলা একটা ছেলেও মুসলমানের বাচ্চা নয় সবগুলা খ্রিস্টানের বাচ্চা এগুলাকে যোগ্যতা সম্পন্ন বানাইয়া মাথায় টুপি দেওয়াইয়া মুখে দাড়ি রাখাইয়া জুব্বা গায়ে দেওয়াইয়া পাগড়ি বান্ধাইয়া বিশ্বের যে সমস্ত মুসলিম কান্ট্রিগুলো আছে এই মুসলিম কান্ট্রিগুলোতে পাঠাইয়া দেওয়া হয় মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কাজে লিপ্ত হওয়ার জন্য এইবার এক একটা খ্রিস্টানের বাচ্চা এক এক দেশে যাইয়া কোথাও বিরাট দায়ী সাজিয়া বসে মুবাল্লেক সাজিয়া বসে মহাদ্দেশ সাজিয়া বসে ইমাম সাজিয়া বসে বিরাট এক শাহেন শাহী অবস্থার পীর সাজিয়া বসে মুসলমানেরা মনে করে স্বেচ্ছা মুসলমান খাঁটি মুসলমান মুসলমানদের দ্বারক বাহক দিক নির্দেশনা দাতা আসলে একশোটা কথার মধ্যে নিরানব্বইটা কথা ভালো বলে সুন্দর বলে মুসলমানদের পক্ষে বলে একটা কথা এমন বলিয়া দে যেটার দ্বারা ইসলামের মূল উৎপাদন হইয়া যায় আর মুসলমানদের সর্বনাশ হইয়া যায় আমাদের বাংলাদেশে একবার রাজশাহীতে এক ইমাম ধরা পড়ছে তিরিশ বছরের পুরাতন ইমাম খ্রিস্টানের গুপ্তচর তিরিশ বছর দইরা সে মসজিদে ইমামতি করতেছে মুসলমানদের নামাজ পড়াইতেছে তিরিশ বছর পরে একদিন এশান নামাজের পরে মোয়াজেন কি কাজে ইমাম সাহেবকে তালাশ করতেছে পায় না শেষ পর্যন্ত উঠছে মিনারার উপর যে ইমাম সাহেব মিনারার উপরে যাইয়া কলম একটারে মুখের সাথে লাগাইয়া ফিসফিস ফিসফিস করি কথা কয় মোয়াজ্জানের কাছে সন্দেহ হয়েছে আসলে কলম না এটা মিনি ওয়ারলেস মোয়াজ্জেন যাইয়া মসজিদ কমিটির সভাপতিকে ব্যাপারটা অবহিত করছে মসজিদ কমিটির সভাপতি গোপনে গোপনে নিজেও আইসা এই কাজটা পরিলক্ষণ করছে যাইয়া থানায় খবর দিছে পুলিশ আইসা মিনারার চতুর্পাশে গেরাও দিয়া ইমাম সাহেব হুজুরকে ধরছে দরিয়া যখন বাঁশ ডলা দিছে তখন ইমাম সাহেব হুজুর স্বীকার করছে আমি মুসলমান নই আমি খ্রিস্টান এবং খ্রিস্টান গুপ্তচর মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত এবার বুঝে আসছে আপনাদের যে নাস্তিক শুধু টাইটেল পাশ করে না বরং টাইটেল পড়ায় টাইটেল পড়ায় আমাদের দেশে এরকম অনেক বন্ড আছে যারা মুসলমানদের দ্বারক বাহক আর দিক নির্দেশক সাইজা নিজেকে বিরাট পীর বানাইয়া রাখছে ছিল এবং বর্তমানেও আছে এদের গোড়ার খবর তালাশ করে দেখেন গিয়া হয়তোবা পাওয়া যাবে ব্রিটেনের আন্ডারগ্রাউন্ড মাদ্রাসার ছাত্র এই জন্য আমি আপনাদেরকে জিজ্ঞেস করতেছিলাম নাস্তিক যদি শিক্ষিত হয় তাহলেও বেআকল নাস্তিক যদি টাইটেল পাশ হয় তাহলেও বেআকল নাস্তিক যদি আরবি শিক্ষিত হয় তাহলেও বেআকল যদি ইংরেজি শিক্ষিত হয় তাহলেও বেআকল নাস্তিক নিজেকে নিজে যত বুদ্ধিজীবী প্রচার করুক না কেন আসলে বেআকল আল্লাহ সুবাহ এর আয়াতের এর পরের অংশটার মধ্যে প্রকৃত আকলওয়ালা কারা তাদের পরিচয় দিতেছেন الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا আজকের এই মাহফিলটা কোনো বড় তাফসির মাহফিল না আসলে আমি আয়াতিটা তালাবাদ করছি তাফসির করার উদ্দেশ্যে না উদ্দেশ্য হলো এই আয়াতের মাঝখানের একটা অংশ আপনাদের সামনে একটু আলোচনা করব যাতে সর্বসাধারণ মুসলমান ভাইদের উপকারে আসে মহিলাদের উপকারে আসে পুরুষদের উপকারে আসে সেই অংশটা হল আল্লাদিনা আল্লাহ কিয়ামাউ ওয়া কুউদাম ওয়া বলেন আকলওয়ালা কারা জ্ঞানী কারা ওই সমস্ত মানুষ যারা আল্লাহকে স্মরণ করে দণ্ডয়মান অবস্থায় বসা অবস্থায় শোয়া অবস্থায় এই তিন অবস্থায় তারা আল্লাহকে স্মরণ করে তাহলে যে সমস্ত মানুষ দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় শোয়া অবস্থায় আল্লাহকে স্মরণ করে তারাই হইল প্রকৃত আকলমন প্রকৃত জ্ঞানী এখন আমার আপনাদেরকে বোঝানোর বিষয় হল দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় শোয়া অবস্থায় আল্লাহকে স্মরণ করে এই কথাটার অর্থ কি এই কথাটার কয়েকটা অর্থ তাফসিরের মধ্যে লিখছেন তন্মধ্যে সর্ব উত্তম তাপসির যেটা জুমহুরে মুফাসরিনে কেরামের মতে তাপসির এটাকে আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাই ওনার বিশ্ববিখ্যাত তাফসির গ্রন্থ তফসিরে ইবনে কাসিরের মধ্যে লিখছেন যে এখানে আল্লাদিনা ইয়াজকুরুনার অর্থ হল আল্লাদিনা ইউসাল্লুনা আল্লাদিনা ইয়াজকুরুন আল্লাহ আয় আল্লাদিনা ইউসাল্লুনা লিল্লাহ অর্থাৎ জ্ঞানী আকলমন ওই সমস্ত মানুষ যারা আল্লাহর হুকুম মানার জন্য আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ে দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় শোয়া অবস্থায় আমার বেয়েরা দোস্ত আবাব কি অর্থ একটা মানুষের তিন অবস্থা প্রথম অবস্থা হইল ভাই চাটা কই বিরোধী এখানে চাটা একটা মানুষ সম্পূর্ণ সুস্থ তার কোনো অসুখ নাই কোনো রোগ নাই ব্যাধি নাই এরকম মানুষ আছে না আমরা এখন এখানে যারা উপস্থিত আছি যুবক তরুণেরা কারো কাছে ভিতরের কোনো রোগ হয়তো বা থাকতে পারে কিন্তু বাহ্যিকভাবে আমরা যখন হাঁটাচলা করতে পারতেছি ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারতেছি ঠিকমতো ঘুমাইতেছি তাহলে আমরা সবাই সুস্থ তো আল্লাহর রহমতে বাড়ির থেকে এখানে হাঁটি এসছি না আবার হাঁটি বাড়িতে যাব না তা আমরা সবাই আল্লাহ রহমতে কি সুস্থ না এই মানুষের এই একটা অবস্থা যে অবস্থায় মানুষ সম্পূর্ণ সুস্থ থাকে দাঁড়াইতে পারে দাঁড়াইতে কোনো অসুবিধা হয় না আরেকটা অবস্থা হল মানুষ রোগে আক্রান্ত হয় এই রোগে আক্রান্ত হওয়ার কারণে ঠিকমতো দাঁড়াইতে পারে না ব্লাড প্রেশার হাই মাথার মধ্যে চক্কর দাঁড়াইতে গেলে মাথা চক্কর দিয়ে ফড়ে যেতে চায় এই একটা অবস্থা আর একটা অবস্থা হলো মানুষ অসুস্থ হয় মানুষ অসুস্থ হয় এইরকম অসুস্থ যে হাসপাতালের ব্যাডে যাইয়া শুইতে হয় এ বেটাই এদিক সেদিক দেখো কি বিশ্বজিৎ কি দেখস হাই বেটা এদিক সেদিক তাকস কেন বয়ান শোনার জন্য বসছ নমস্কারি করার জন্য বসছ শব্দ আর হইবে না কোনোবার ভালো না লাগলে উঠি বাড়িতে চলে যা হাজিল কোথাকার এটা কি রং তামাশানি না মেলা না মিনা বাজার না গানের আসর এটা কোরআনের মাহফিল ইন্নাল্লাহ ইয়ারফাউ বেহাজাল কোরআনে আকওয়ামাম ওয়াইয়াজাউ বিহি আখারিন এটার দ্বারায় কেউ উপরের দিকে উঠে আর কেউ নিচের দিকে নামে এটা কারো লাভের বস্তু আর কারো ক্ষতির বস্তু মানুষও কম আমার কাছে নাউজুবিল্লাহ মিনজালিক আপনারা আবার বলবেন আমি অহংকার করতেছি নাউজুবিল্লাহ মিনজালিক আমার কাছে এত ছোট মাহফিল নেই এত কম উপস্থিতির মাহফিল আমার কাছে এখানে আমার আশা হল মাওলানা আমিনুদ্দিন সাহেব আমিনুদ্দিন সাহেবের ভাই এমাদুদ্দিন ওনাদের সাথে আমার একটা আন্তরিক সম্পর্ক আছে আমি বিভিন্ন জায়গায় এদিকে মাহফিলে আসলে এমনিতেই ওনাদের বাড়িতে আসি থাকি এই মহাব্বতের কারণে এইখানে আমার আশা এবং এই দাওয়াত লওয়া নাহলে এত ছোট দাওয়াত আমার নাই ভালো লাগলে না এখানে বসবা যাদের প্রয়োজন সে বসবে যার প্রয়োজন নাই সে এখানে থাকার দরকার কি বসে বসে হাসার দরকার কি এদিক সেদিক তাকানোর দরকার কি এটা বেয়াদবি না একটা মানুষ অসুস্থ হয় অসুস্থ হওয়ার পরে এরকম পর্যায়ে যাইয়া পৌঁছায় যে তাকে হাসপাতালে ভর্তি করতে হয় দুই চার দিন পাঁচ দিন সাত দিন দশ দিন এক মাস হাসপাতালের বেডে শোয়া থাকে শোয়ার থেকে উঠতে পারে না তাহলে মানুষের কয় অবস্থা হল তিন অবস্থা একটা অবস্থা হল সুস্থ দাঁড়াইতে পারে হাঁটতে পারে চলতে পারে আর একটা অবস্থা হলো অসুস্থ একেবারে শো শুইয়া পড়ে না কিন্তু বসতে পারে যদিও দাঁড়াইতে পারে না আর একটা অবস্থা হইলে অসুস্থতার দরুন একেবারে শুইয়া পড়ে আল্লাহ ফাকবুল আলমিন বলেন আমার বান্দা যারা ইমানদার এরা যখন দাঁড়াইতে পারে তখন দাঁড়াইয়া ফাঁসোয়াক্ত নামাজ পড়ে আর যখন দাঁড়াইতে পারে না বসতে পারে তখন বসিয়া হইলেও ফাঁসোয়াক্ত নামাজ পড়ে আর যখন বসতে পারে না শুইতে পারে হুঁশ যদি থাকে শুইয়া শুইয়াও ফাঁসওয়াক্ত নামাজ পড়ে যদিও রুকু চেষ্টা করতে পারে না ইশারায় রুকু চেষ্টা করি হইলেও ফাঁসওয়াক্ত নামাজ পড়ে নামাজ ছাড়ে না এই মানুষগুলা হইল প্রকৃত আকলমন এই মানুষগুলা হলো জ্ঞানী ও যুবক ভাইয়েরা তরুণ ভাইয়েরা মুসলমানের সন্তানেরা কে কোন লাইনে লেখাপড়া করছ সেটা বড় কথা নয় কে কি কাজ করো সেটা বড় কথা নয় মুসলমানের সন্তান সে আরবি লাইনে লেখাপড়া করুক ইংরেজি লাইনে লেখাপড়া করুক বড় থেকে বড় চাকরি করুক ছোট থেকে ছোট কাজ করুক মেহতরি করুক সুইপারি করুক লেবারি করুক দিনমজুরি করুক রিস্কার ড্রাইভারি করুক প্লেন চালাক রেলগাড়ি চালাক জাহাজ চালাক সে প্রেসিডেন্ট হোক সে মন্ত্রী হোক সে এমপি হোক সে সচিব হোক সে ডিসি হোক সে এসপি হোক সে সেনাবাহিনীর প্রধান হোক সে নৌবাহিনীর প্রধান হোক সে বিজিবির প্রধান হোক সে আলেম হোক সে অনালেম হোক যেই স্তরের যেই প্রফেশনের যেই এডুকেশনের যেই প্রেক্ষাপটের মুসলমান হোক না কেন ফাঁসোয়াক্ত নামাজ ছাড়ার অনুমতি নেই ফাঁসোয়াক্ত নামাজ ছাড়ার অনুমতি নাই দাঁড়াইয়া পারলে দাঁড়াইয়া পড়তে হবে দাঁড়াইয়া না পারলে বসি পড়তে হবে বসি না পড়লে শুইয়া হলেও পড়তে হবে এমন কি জাহাজের উপর থেকে স্টিমারের উপর থেকে যদি সাগরে পড়ে যায় না কার চোখ উপরের দিকে আছে বেলা ডুবি যেতেছে আসরের সময় চলে যেতেছে এমত অবস্থায়ও যদি হুঁশ থাকে নামাজের ওয়াক্ত চিনে সেই অবস্থায়ও ইশারায় নামাজ পড়তে হবে নামাজ মাপ নেই আমার বেহরা দুস্তাহাব আল্লাহ ফাক রব্বুল আলমিন বলেন দুনিয়ার মানুষেরা যে সর্ব অবস্থায় ফাঁসওয়াক্ত নামাজ আদায় করে সে জ্ঞানী আর যে সুস্থ থাকিয়া সবল থাকিয়া হুঁশ থাকিয়া সক্ষম হইয়া ফাঁসওয়াক্ত নামাজ পড়ে না তার মতো ব্যাকল দুনিয়াতে আর নাই কেন বেনামাজি ব্যাকল বেনামাজি কেন ব্যাকল আল্লাহর হাবিব জনাব রসুল্লাহ সাল্লাহ আলী এর সাদ করেন الكيس من دان نفسه وعمل لما بعد الموت হুজুরে পাক সাল্লাহ আলী ওসাল্লাম বলেন জ্ঞানী ওই ব্যক্তি যে নিজের মনকে তার অনুসারী বানাইতে পারছে নিজে মনের কথা মতো চলে না মন তার কথা মতো চলে অর্থাৎ যেটা মনে চায় যখন মনে চায় সেটা করে না মনে যখন কিছু চায় আল্লাহ আল্লাহ রসুলের আদেশ নিষেধের কোষ্টি পাথরে ঘষিয়া দেখে মনের চাহিদাটা আল্লাহ আল্লাহ রসুলের চাহিদা মোতাবেক আছে কিনা যদি আল্লাহ আল্লাহ রসুলের চাহিদা মোতাবেক থাকে মনের সেই কথা মানে যদি আল্লাহ আল্লাহ রসুলের চাহিদা মোতাবেক না থাকে মনের সেই কথা মানে না এক নম্বর জ্ঞানী দুই নম্বর জ্ঞানী হইল ওয়া আমিল আলিমা বাদাল মৌ আমরা দুনিয়ার জীবনটাকে আজ বলি আজ এবং পরজীবনটাকে বলি কাল দেখেন না মানুষ কয় কাল কেয়ামত কাল কেয়ামত এখানে কাল কেয়ামত বলিয়া মানুষ মরণের পরের সময়টাকে বুঝায় মরণের আগ পর্যন্ত এটা হলো আজ আর মরণের পরেরটা হলো কাল আল্লাহ হাবিব বলেন ওই সমস্ত মানুষ জ্ঞানী যারা আজকের চিন্তাও করে কালকের চিন্তাও করে আজকের জন্য কাজ করে কালকের জন্য কাজ করে অর্থাৎ মরণের আগের জন্য কাজ করে মরণের পরের জন্য কি করে কাজ করে এই মানুষটা জ্ঞানী যে শুধু আজকের চিন্তা করে কালকের চিন্তা করে না এই মানুষটা যত বড় শিক্ষিত হোক না কেন যত বড় বুদ্ধিজীবী হোক না কেন এটা আসলে জ্ঞানী নয় ব্যাকল একটা উদাহরণ নেন উদাহরণটা শুনলে ব্যাপারটা আপনাদের ভালো রকম বুঝে আসবে গ্রাম এলাকা মানুষ গরু পালে না গরু আমার বেহরা দোস্ত আবাব আপনার গরুর খাদ্যের জন্য আপনি খের কাটলেন খের ধান গাছের খের আমাদের এলাকায় খের কয় আপনাদের কি কয় খের তো খের কাটিয়া এত বড় বড় করিয়া ওই একটা পাত্রের মধ্যে গরুরে খাদ্য দে সেটারে আমাদের এলাকায় গামলা কয় গামলা আপনাদের এলাকায় কি কয় গামলা কয় তো একজন গরুর মালিক গরুর জন্য বাজারের থেকে খল্লি এনছে খল্লি খল্লি চিনেন তো কি কয় কয়েল হ্যাঁ হুজুরে বলতেছে আপনারা শুনতেছেন তো কোন কোন এলাকায় চুনাও কয় কোন কোন এলাকায় খল্লি কয় কোন আপনাদের এলাকায় খয়েল কয় যাই হোক বুঝলে হইল আমি তো উচ্চারণ করতে পারতেছি না জোবানে ইয়ারে মন্তুর কি ওয়া মন্তুর কি নমি দানম আগার বুদে চে খুশবুদে জোবানম দর দেহানে উ কবি বলতেছেন আমি তো যেই ভাষায় কথা বলি আমার বন্ধু সেই ভাষায় কথা বলে না বন্ধুর ভাষা আমার মুখের মধ্যে নাই এই কারণে মনের অভাব পরিপূর্ণভাবে বন্ধুর কাছে ব্যক্ত করতে পারি না আহ কত ভালো হইতো যদি আমার বন্ধুর জিব্বাটা আল্লাহ আমার মুখের মধ্যে স্থাপন করে দিত আমরা দুই বন্ধুর বাসা যদি এক হইত তাহলে আমার মনের ভাবটা ভালোভাবে পরিপূর্ণভাবে বন্ধুর কাছে ব্যক্ত করতে পারতাম জোবানে আর মন্তুর কি ও মন্তুর কি নমিদানম আগার বুদে চে খুশবুদে জোবানম দর দেহানে উ আমার আফসোস আপনাদের জিব্বাই সিলেটের ভাষা আর আমার জিব্বাই নোয়াখালীর ভাষা যার কারণে আমি মনের ভাব আপনাদের কাছে পরিপূর্ণভাবে ব্যক্ত করতে পারি না এই যে দেখেন একটা গরুর খাদ্য বাসায় বাসায় বেশ কম আমি উচ্চারণ করতে পারতেছি না যাই হোক বাজারের থেকে কি বললেন কয়েন কয়েল খয়েল খয়েল আচ্ছা, খ অন্তস্তীয় একার ল খ রসই ল খৈল খৈল কথা শোনেন হিসাব তো এক কই খল্লি আর খৈল খল্লি আর খৈল কথা তো একটাই হ্যাঁ আসেন না আসেন আপনারাও আসেন বাজারের থেকে গরুর জন্য কি এনছে খৈল এনছে আর আনছে ভুসি ভুসি চিনেননি ইয়ে, হ্যাঁ তো বাজারের থেকে খৈল এনছে আর ভুসি এনছে তিনশো টাকার আর দানের খের কাটিয়া গামলার মধ্যে ভর্তি করছে এবার খৈল এটা ভিজাইতে হয় না নরম করার জন্য খৈল ভিজাইছে বীজাণু খৈলে রে খেরের উপরে ছিটাইয়া দিছে বুসি ছিটাইয়া দিছে এইবার খেরের মধ্যে এটারে মিক্স করছে মিক্স করি গরুর জন্য খাদ্য বানাইছে খাদ্য বানাইয়া এইবার গরুর ফিটের উপরে হাত বুলায় আর বলে বাবা গরু আমি তোর মালিক গরিব মানুষ তিনশো টাকার খাদ্য আনছি তোর জন্য বাজার থেকে প্রতিদিন তোর জন্য এই তিনশো টাকা আমি জোগাড় করতে পারবো না আগামীকাল আর খাদ্য আনতে পারব না আজকে তিনশো টাকার খাদ্য খেরের সাথে মিক্স করিয়া তোর জন্য পুরা গামলা খাদ্য তৈয়ার করছি তোর কাছে অনুরোধ এই পুরা গামলা খাদ্য আজকে খাইবি না অর্ধেক খাইবি আর অর্ধেক আগামীকালের জন্য রাখবি ফিটের উপরে হাত বুলাইয়া বলাইয়া গরুকে আপনি বললেন গরু আপনার কথা শুনবে বলেন না বুঝতেছেন না কথা তো বুঝলে একটু মাতিয়েন না মাতলে আমি মনে করি আপনারা বুঝতেছেন না হাত বুলাইয়া বুলাইয়া গরুকে বললেন গরু আপনার কথা শুনবে কি করবে সারা রাত কতক্ষণ দাঁড়াইয়া দাঁড়াইয়া চাবাবে কতক্ষণ বসিয়া বসিয়া চাওয়াবে সকালবেলায় আপনি গরু ঘরে যাইয়া দেখলেন গামলা খালি সামান্য খাদ্য নাই কারণটা কি গরু আজকেরটা বুঝে আগামীকালেরটা বুঝে না গরু আজকে বুঝে আগামীকাল বুঝে না আজকে আজকের চিন্তা গরুর কাছে আছে আগামীকালের চিন্তা নাই কারণ আগামীকাল বুজার মতো আকল আল্লাহ গরুকে দেয় নাই মানুষকে দিছে বুঝছেন না বুঝেন নাই আমার ভাইয়েরা দোস্ত ভাব এখন যেই মানুষ আগামীকাল বুজার জ্ঞান পাইয়া আগামীকাল বুজার জ্ঞান লইয়া শুধু আজকের দুনিয়া বুঝে আজকের দুনিয়ার কাজকর্ম বুঝে ব্যবসা বাণিজ্য বুঝে চাকরি বাকরি বুঝে ক্ষেত কৃষি বুঝে রাজনীতি বুঝে কিন্তু ফাঁসওয়াক্ত নামাজ বুঝে না আগামীকালেরটা বুঝে না মরণের পরের কাজটা বুঝে না শুধু দুনিয়ার সুখ শান্তি বুঝে জান্নাতের সুখ শান্তি বুঝে না বুঝে থাকলে বলুন এই মানুষটা মানুষ হওয়ার পরেও আসলে মানুষ না গরু মার্কা মানুষ কি মার্কা মানুষ তো গরু আকলওয়ালা না বেআকল গরু আকলওয়ালা না বেআকল কি কারণে বেআকল শুধু আজকে বুঝে আগামীকাল বুঝে না আজকের চিন্তা করে আগামীকালের চিন্তা করে না তো আগামীকালের চিন্তা না বুঝার কারণে না করার কারণে গরু যদি ব্যাকল হয় বেনামাজি যেগুলা দুনিয়ার কাজকর্ম চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য আর রাজনীতি বুঝে আগামীকালের উপকারী নামাজটা বুঝে না এই বেনামাজির গোষ্ঠী যত বড় শিক্ষিতই হোক না কেন আসলে ব্যাকল কথা আমার না আল্লাহর الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم আল্লাহ আকবর আল্লাহ পাক বলতেছেন তো আল্লাহ আয়াতিল্লি উলিল আলবাব উলুল আলবাব মানে কি উলুল আলবাব মানে আকলওয়ালা আকলওয়ালা কারা পরিপূর্ণ সুস্থ অবস্থায় দাঁড়াইয়া নামাজটা আদায় করে যখন দাঁড়ানোর মতো সুস্থতা থাকে না বসিয়া হইলেও নামাজ আদায় করে যখন একেবারে বিছানায় শুইয়া পড়ে বসারও ক্ষমতা নাই তখন এই শোয়া অবস্থায়ও সে নামাজ পড়ে নামাজ বাদ দে না এই মানুষটা উলুল আলবাব তথা জ্ঞানী তাহলে বোঝা গেল যে নামাজ পড়ে না সে ব্যাকল সে মূর্খ সে অজ্ঞ কথা বুঝাইতে পারছি নি আমার ভাইয়েরা দুস্তাহবাব এইবার আমাকে বলেন এই মাহফিলে কেন এসছেন কি নিয়ে যাবেন এখান থেকে মানুষ তো বিকেল বেলায় বাজারে যায় সদাই করার জন্য ফার্মেসিতে যায় ঔষধ আনার জন্য কাপড়ের দোকানে যায় কাপড় কেনার জন্য মাছ দোকানে যায় মাছ কেনার জন্য গোস দোকানে যায় গোস কেনার জন্য এই মাহফিলে কেন আসছেন এখান থেকে কি নিয়ে যাবেন যদি বাজারে যাইয়া মানুষ ঘুরে আরেকজনে জিজ্ঞেস করে ভাই বাজারে কেন আসছো কয় বলতে পারি না কেন আসছি তো যে কয় কেন আসছি বলতে পারি না এই মানুষটাকে মানুষ জ্ঞানী কয় না অজ্ঞ কয় কি কয় অজ্ঞ কয় না তো জীবনের মূল্যবান সময় নষ্ট করলেন ঘুম নষ্ট করলেন আরাম নষ্ট করলেন এখন রাত্রের বাজে ফোনে বারোটা বিছানায় ঘুমাইতেন গতকালেও তো এই টাইমে ঘুমিয়েছিলেন আজকে এখানে কেন বসে রয়েছেন কোনো কিছু এখান থেকে নিতে হবে না কোনো উপকারে আসতে হবে না কোনো লাভ হইতে হবে না যদি লাভ না হয় কিছু যদি নিতে না পারেন তো গুম নষ্ট করি আরাম হারাম করি এখানে কেন বসে রয়েছেন আমার বেহরাদুস আবাব কি নিয়ে যাবেন এখান থেকে একটা কথা নিয়ে যাবেন লম্বা বয়ান মনে থাকে না লম্বা বয়ানের কথা মানুষের মনে থাকে না একটা বয়ান মনে রাখেন এই দুনিয়াতে ওই সমস্ত মানুষ আকলওয়ালা ওই সমস্ত মানুষ জ্ঞানী যাদের ফাঁসওয়াক্ত যাদের জীবনে ফাঁসওয়াক্ত নামাজের অধ্যায় আছে যেই সমস্ত মানুষের জীবনে ফাঁসওয়াক্ত নামাজের অধ্যায় নাই সে যত বড় ধনী হোক না কেন যত বড় শিক্ষিত হোক না কেন যত বড় জ্ঞানী হোক না কেন যত বড় ক্ষমতার অধিকারী হোক না কেন যত বড় প্রভাবশালী হোক না কেন যত বড় এলেমওয়ালা হোক না কেন যার জীবনে ফাঁসওয়াক্ত নামাজের অধ্যায় নাই তার মতো বোকার ফাগলার মূর্খ আর অজ্ঞ এই দুনিয়াতে নাই এই একটা সবক আজকের মাহবিল থেকে নিয়ে যান কি নিয়ে যাবেন আমার ভাইয়েরা দুস্তাবাব এতদিন পর্যন্ত বুঝি নাই এই জন্য ফাঁসওয়াক্ত নামাজ পড়ি নাই আজকের মাহফিলে যখন বুঝে আসলো মুসলমান হইতে হইলে নামাজের বিকল্প নাই বেহেস্তে যাইতে হইলে নামাজের বিকল্প নাই নবীর সুপারিশ পাইতে হলে নামাজের বিকল্প নাই নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে হইলে নামাজের বিকল্প নাই জাহান্নামের থেকে বাঁচতে হইলে নামাজের বিকল্প নাই অতএব যেই শিক্ষায় শিক্ষিত হই না কেন যেই প্রফেশনে নিয়োজিত থাকি না কেন যেই পেশার কর্মী হই না কেন আমাকে ফাঁসওয়াক্ত নামাজ অবশ্যই পড়তে হবে এই জন্য রব্বুল আলমিনের সাথে প্রতিজ্ঞা করতেছি আল্লাহ ফাকের সাথে প্রতিজ্ঞা করলাম মাওলায় করিম এতদিন না বুঝিয়া ফাঁসওয়াক্ত নামাজ ছাড়ছি আজকে তওবা করলাম যখন বুঝে এসছে তোমার সাথে ওয়াদা করলাম বাকি জীবনে যতদিন বাঁচব ফাঁসওয়াক্ত নামাজ আর কোনোদিন ছাড়ব না কে কে রাজি আছেন হাত উঠান ওয়াদা ওয়াদা তওবা ফাঁসওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাল্লাহ হাত নামান আমার বেয়েরা দোস্ত আবাব যুবক বেয়েরা চেষ্টা করবেন ফাঁসওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ার জন্য শত চেষ্টার পরেও যদি জামাত কোনো কারণে ধরতে না পারেন তাহলে একা হইলেও পড়বেন ঘরে হইলে ঘরে পড়বেন দোকানে হইলে দোকানে পড়বেন চাকরির অফিসে হইলে অফিসে পড়বেন রাজনীতির অফিসে হইলে অফিসে পড়বেন যেখানে থাকেন সেখানে জড়িলাতলিয়াল আর দকুল্লহা মসজিদ জামাতের সহিত মসজিদে যাইয়া যদি নামাজ আদায় করতে না পারেন যেখানে থাকেন সেখানে নিজে নিজে একা হইলেও ফাঁসওয়াক্ত নামাজ পড়ে নিবেন আমার বেহরা দুস্তাহাব সুন্নতে জায়দা যেগুলো আছে সেগুলা যদি পড়তে নাও পারেন অন্তত ফরজ ওয়াজিব সুন্নতে মোয়াক্কাদা ফজরের চারি জোহরের কয়াকাত জোহরের দশ রাকাত আসরের চারি মাগরীবের পাঁচ রাকাত এসার আল্লাহ আকবার ফাঁসে সাইডের নয় রাকাত কয় রাকাত নয় রাকাত সাইড রাকাত ফরজ দুই রাকাত সুন্নত তিন রাকাত বিতির এই নয় রাকাত অন্তত ফরজ ওয়াজিব সুন্নতে গুলা একা হইলেও গড়ে হইলেও পড়ে নিবেন যদি মুসলমান হিসাবে কবরে যাইতে চান আল্লাহবাক বলছেন যত বাটপারি আর টাউটারি করো মুসলমান না হইয়া কবরে যাইও না মুসলমান না হইয়া কবরে গেলে বিশা সারা বর্ডারে যাইবা বিশা সারা বর্ডারে যাইবা বর্ডার রক্ষক ফোর্স প্রত্যেক দেশের আছে প্রত্যেক দেশের বর্ডার রক্ষক ফোর্স আছে বিশা সারা বর্ডারে যাইবা বর্ডার রক্ষক ফোর্সে ধরি ফিটাইয়া চামড়া উঠাইব আল্লাহ আকবার হয় জেলখানায় নিব না হলে বর্ডারে গুলি করে ফেলে দিব তিন অবস্থার থেকে খালি হবে না বিশা সারা বর্ডারে যাইবা না আল্লাহ কয় বান্দা মুসলমানই ছাড়া কবরের বর্ডার যাবি না ওলা তামু তুন্না ইল্লা আন্তুম মুসলিমুন মুসলমানই ছাড়া কবরের বর্ডারে যাবি না আখেরাতের বর্ডার হলো কবর মুসলমানই ছাড়া কবরে যাইবা তো সেখানে খবর আছে মুসলমানই কি মুসলমানির সর্ব উত্তম মুসলমানিত্ব হল ফাঁসওয়াক্ত নামাজ যার নামাজ আছে তার সব ঠিক আছে যার কাছে নামাজ নাই তার কিছু ঠিক নেই কথা বুঝে আসছেন না আসেনি আমার ভাইরা যুবক ভাইরা আমি হাত উঠানোর জন্য বলবো না বললে আপনারা সরম পাবেন এইখানে যে আমরা এখন মাহফিলে বসছি ওয়াজ শুনতেছি এই ওয়াজ কি জন্য নামাজ প্রতিষ্ঠা করার জন্য ফজরের দুই রাকাত নামাজ এক পাল্লায় দিলে সারা জীবনের ওয়াজ করা শুনে আর এক পাল্লায় দিলে সারা জীবনের ওয়াজ করা শোনা ফজরের দুই রাকাত নামাজের সমান হবে না ফজরের দুই রাকাত নামাজের সমান হবে না এই জন্য প্রত্যেকে নিজে নিজে চিন্তা করেন কে কে এশার নামাজ না পড়ি এখন এখানে বসতেন আমরা আল্লাহর মতো এশার নামাজ পড়ছি আমরা এশার নামাজ পড়ি এখানে বসছি যারা যারা এশার নামাজ পড়ি বসেন নাই ওনারা এখান থেকে উঠি অজু করি নিজে নিজে এশার নামাজ পড়বেন প্রথমে ফরজ চার রেখাত তারপরে সুন্নত দুই রেখাত তারপরে বিতির তিন রেখাত এই ফাঁসে সাইডে নয় রেখাত নামাজ এশার নামাজ পড়েই ঘুমাইবেন আল্লাহ যদি হায়াত দে গুম থেকে যদি আবার উঠতে পারেন গুম থেকে উঠা না উঠা কার হাতে গুম থেকে উঠা না উঠা কার হাতে এই জন্যই তো আল্লাহর নবী দোয়া শিক্ষা দিচ্ছেন গুম থেকে উঠা না উঠা যে আল্লাহর হাতে এটা তুমি ঘুমানোর সময় স্বীকার করি ঘুমাও আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া তোমার নামে মরি যেতেছি তোমার নামে জিন্দা হব অর্থ কি গুম মৌতের ছোট ভাই গুম মৌতের ছোট ভাই মানুষ আল্লাহ আকবার মরি গেলে যেরকম নিজের অবস্থানের কথা খেয়াল থাকে না নিজের পজিশনের কথা বলতে পারে না গুমন্ত মানুষও নিজের অবস্থানের কথা খেয়াল থাকে না নিজের পজিশনের কথা বলতে পারে না খেয়াল করে দেখছেন নি সবজে জিন্দা বে খবর জিন্দা নিয়া সবজে জিন্দা বে খবর জিন্দা নিয়া সবজে সুলতান বে খবর সুলতানিয়া আল্লাহ আরেফ আল্লাহ মার রুমি রহমতুল্লাহ দুনিয়ার মানুষেরা একটা মানুষ জেলখানায় ঘুমাইতেছে আরেকটা মানুষ বাসর ঘরে ঘুমাইতেছে যতক্ষণ গুমে থাকে ততক্ষণ জেলখানার কয়েদি বলতে পারে না আমি জেলখানার কয়েদি গুমের থেকে সজাগ হওয়ার পরে আবার মনে হয় কিরে আমি তো জেলখানার কয়েদি যে বাসর ঘরে নতুন বিবির সাথে ঘুমায় সে বলতে পারে না সে যে বাসর ঘরে বাদশাহ বলতে পারে না আমি যে বাদশাহ ডিসি সাহ বলতে পারে না আমি যে ডিসি ওসি সাহ বলতে পারে না আমি যে ওসি ঘুমের থেকে সজাগ হওয়ার পরে আবার মনে হয় সবজে জিন্দা বেখবর জিন্দা নিয়া সবজে সুলতান বেখবর সুলতানিয়া তাহলে গুম মরণের ছোট ভাই না এই জন্য রসুল আকরম সাল্লাহ আলী সাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহ বিস্মিকা মুতুয়াহিয়া আয় আল্লাহ তোমার নামে মরি যাইতেছি তোমার নামে গুমাইতেছি এই কথা তো বলেননি আল্লাহ বিস্মিকা আনামু আয় আল্লাহ তোমার নামে ঘুমাইতেছি এটা তো নবীজি বলেন নাই বলছেন আল্লাহ বিস্মিকা আমু তু তোমার নামে মরি যেতেছি এই যে আমি ঘুমাইতেছি গুমের মধ্যে আমার রুহুটা তো তোমার হাতে চলে যাবে মাওলায় করিম তুমি যদি দয়া করি মেহরবানি করি এই রুহুটাকে আমার বডির মধ্যে আবার ফেরত দাও তাহলে আমি জিন্দা নতুবা আমি মুরদা দুনিয়ার মানুষ আল্লাহ একবার সকাল হওয়ার সাথে সাথে সিএনজির মধ্যে মাইক বান্দি আমার নামে রাস্তায় রাস্তায় প্রচার করবে অমুক বাড়ির অমুকের বেটা অমুক গতরাত্রে গুমের মধ্যে ইন্তেকাল করেছেন ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমার বেয়েরা দোস্ত আহবাবেরা বুঝেন বুঝার জন্য বলতেছি এশার নামাজটা না পড়িয়া যে ঘুমাইলেন এই ঘুমের মধ্যে যদি মৌত আসে আপনার আমার মৌটটা আল্লাহ ফাকের সাথে সুসম্পর্ক অবস্থায় হইল না আল্লাহ একবার ইমানের মরণ হইল না খাতমা বিল খায়ের হইল না এই জন্য মুসলমান ভাইরা মুসলমানের সন্তান বেআমল হইতে পারে বে আমল হইলেও একদিন না একদিন ব্যস্ত যাওয়া যাবে কিন্তু খাতমাবিল ইমান যদি না হয় কোনোদিন ব্যস্ত যাওয়া যাবে না মনে থাকবে তো ইনশাল্লাহ যারা ফজরের নামাজ পড়েন নাই ফজরের আর এশার নামাজ পড়েন নাই এশার নামাজ পড়ি ঘুমাইবেন ইনশাল্লাহুল আজিজ আবার যারা মাহফিলের মধ্যে উপস্থিত আছেন হাত তুলি ওয়াদা করছেন বাকি জীবনে আর নামাজ ছাড়বেন না দেখিয়েন আজকে প্রথম দিনেই ফজরের সময় ঘুমাই থাকবেন নামাজটা না পড়ি আল্লাহাক আমাদেরকে তৌফিক দান করেন হুজুর আমার নামের ঘোষণার আগে আপনাদেরকে বলছি আপনারা শুনছেন যে এখানে একটা আল্লাহর ঘর মসজিদের ভিত্তিপ্রস্তর আজকে স্থাপন করা হয়েছে এই মসজিদটা কিভাবে সহজে নির্মিত হইতে পারে এটার জন্য আপনাদের সকলের একটু সহযোগিতা দরকার কেউ মসজিদের নির্মাণের ক্ষেত্রে সহযোগিতা করার কেউ আছেন যে দশ বিশ ব্যাগ পঞ্চাশ ব্যাগ একশো ব্যাগ সিমেন্ট দিবেন অথবা আল্লাহর গড় মসজিদের জন্য এক টন আধা টন রড দিবেন অথবা এক হাজার দুই হাজার পাঁচ হাজার ইটা দিবেন অথবা এক হাজার দুই হাজার বালি দিবেন এরকম বা নগদ দশ হাজার বিশ হাজার টাকা মসজিদের কাজ শুরু হইলে দিবেন আল্লাহ আকবর আল্লাহর হাবিব জনাব রসুল্লাহ সাল্লাহাম বলছেন যে ব্যক্তি একটা মসজিদ বানায় আংশিক বা পরিপূর্ণ আল্লাহাক বেহেস্তের মধ্যে তার জন্য একটা ঘর বানায় বেহেস্তের মধ্যে তা আপনার আমার নামে বরাদ্দ হওয়া ঘর যদি বেহেস্তের মধ্যে থাকে আল্লাহাক জাহান নামে দিবেনি জাহান নামে কখনো দিবে না এই মসজিদের জন্য সহযোগিতা কে কে করবেন আল্লাহ আকবার আমার আপনার প্রত্যেকের ঘরের জন্য মাসে দশ বিশ পঞ্চাশ হাজার টাকা খরচ হয় পরিবার পরিজনের জন্য আল্লাহর ঘর মসজিদের জন্য জীবনে হয়তো বা দশ হাজার টাকা দিলেন বিশ হাজার টাকা দিলেন পঞ্চাশ হাজার টাকা দিলেন <coughs> দশ বিশ ব্যাগ সিমেন্ট দিলেন কেউ আসেননি এরকম আল্লাহ আকবার একজনও নাই রাইক দাঁড়াতে লন্ডনই কোনো পরিবার নাই লন্ডনীওয়ালাদের লন্ডনিওয়ালাদের আব্বারা কোথায় বাইরা কোথায় কত কষ্ট করি বিদেশ থেকে ওনারা লক্ষ লক্ষ টাকা রুজি করি আপনাদের জন্য পাঠাইতেছে সহি সালামতে থাকে বিপদ আপদ থেকে রোগ ব্যাধি থেকে হেফাজতে থাকে আল্লাহ পাক বলা মুসিবত থেকে হেফাজত করেন এই জন্য কিছু দান সৎকা করার দরকার আছে না ওনাদের নামে এর চেয়ে উত্তম দান আর কি হইতে পারে আল্লাহর গড় মসজিদ দুনিয়ার জান্নাতের টুকরা দুনিয়ার মধ্যে জান্নাতের টুকরা যদি থেকে থাকে তো মসজিদ আছে বাইতুল্লাহ এইটার জন্য সাহায্য করবেন এর চেয়ে উত্তম দান আর কি আছে মসজিদে দান করার চেয়ে উত্তম দান তো দুনিয়াতে আর কিছু নেই তো বিদেশিওয়ালার আব্বা লন্ডনীদের আব্বা যারা আছেন ভাই যারা আছেন যারা উনাদের টাকা পয়সা এখানে ডিল করেন ওনারা একটু বলেন না যে হুজুর আমি মসজিদের জন্য বিশ ব্যাগ সিমেন্ট দেবো দশ ব্যাগ সিমেন্ট দেবো পাঁচ ব্যাগ সিমেন্ট দেবো কে কে কে আছেন বলে হুজুর আগে তো হুজুরে কালেকশন করছে আগে হুজুরে কালেকশন করছে মসজিদের জন্য তো করে নাই আর করলেও একটু ভাবে করছে আমি তো সেই খুচরার দিকে যাই নাই আমি তো ধরতেই আপনাদেরকে মসজিদের জন্য এই বিশ ব্যাগ পঞ্চাশ ব্যাগ দশ ব্যাগ পাঁচ ব্যাগ সিমেন্টের কথা বলছি আল্লাহর ঘরের জন্য আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন ইন্নামা ইয়ামরু মাসাজিদ আল্লাহিমান আমান আবিল্লাহি আল আখির হ্যাঁ মাশা কি নাম ভাই যান হাজি ওয়াতির আলী হাজি ওয়াতির আলী সাহেবের বেটা উনার সুস্থতার জন্য দোয়ার জন্য মসজিদের জন্য পাঁচ ব্যাগ সিমেন্ট প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ কবুল ফরমান আল্লাহ হাজি ওয়াতির আলী সাহেবকে সেহাতে কামেলায় আজেলা এনায়েত ফরমান আল্লাহ শরীর সুস্থ করে দেন চলাফেরা করার শক্তি দেন আল্লাহ ছেলে মেয়েদের মাথার উপর উনার হায়াতের ছায়াকে দীর্ঘ করে দেন আল্লাহ হায়াতে তৈয়বা দান করেন আরও যত মুরব্বী কেরাম উনাদের কবরবাসী আছেন সমস্ত মুরব্বীদের কবরে সবাব পৌঁছাইয়া দেন সবাই বলেন আমিন মাশাল্লাহ আর কে আছেন একজন তো পাই গেছি আল্লাহর ফজলে হ্যাঁ উনি শুরু করে দিছেন এইবার আরো বাকি হ্যাঁ, দুই চারজন দুই একজন বলেন না ফাঁস ব্যাগ যখন উনি ফাঁস ব্যাগ দিয়েই শুরু করছেন তাহলে এবার ফাঁস ব্যাগ বলেন তিন ব্যাগ বলেন দুই ব্যাগ বলেন আর কে আছেন বা আগে যিনারা দেন নাই বা ছিলেন না উনারা বলেন শুনেন মসজিদ আল্লাহর ঘর এটা ইনশাল্লাহ হবেই আপনারা আমরা সহযোগিতা করা মানে নিজেরা মসজিদের সাথে লাগেই থাকা চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী শিব্বির আহমদ দমদম প্রবাসী এক একদিকে বললেন লন্ডন প্রবাসী আর একদিকে বললেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী তো উনি শুধু ফার্স্ট ব্যাগ সিমেন্ট দিলে হয়নি ফার্স্ট ব্যাগ সিমেন্টের দাম পাঁচ পাঁচা পঁচিশশো টাকা আড়াই হাজার টাকা যদি উনি দান করেন একজন লন্ডনী মানুষ আরো চেয়ারম্যান পদপ্রার্থী মসজিদ আল্লাহর ঘর হইল নি হ্যাঁ না দশটা বিশটা এটা উনি কোক আমাদের কাছে পাঁচ ব্যাগ ওনার জন্য কম মনে হইতেছে হ্যাঁ? আচ্ছা মার্শাল আলহামদুলিল্লাহ চেয়ারম্যান পদপ্রার্থী জনাব সাব্বির আহমদ সাহেব উনি আল্লাহর গড়ের জন্য দশ ব্যাগ সিমেন্ট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সকলে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল ফরমান আল্লাহ জানমালের হেফাজত ফরমান আয় আল্লাহ মনের নেক আশা পূরণ করেন মুরব্বীদের কবরে সবাব পৌঁছাইয়া দেন সবাই বলেন আমিন আর কে আছেন বলেন না ভাই আপনারা আমার দুই ব্যাগ পাঁচ ব্যাগের দ্বারাই তো মসজিদের কাজ শেষ হবে না আমরা দুই ব্যাগ পাঁচ ব্যাগ দশ ব্যাগ দেওয়া হইলো দাতাদের লিস্টের মধ্যে নাম উঠানো হজরত ইউসুফ আল ইসলামকে খরিদ করার জন্য মিশরের বাজারে খরিদ্দাররা হীরা জাওহার মণিমুক্তা নিয়ে উপস্থিত হয়েছে বুড়ি একটা সুতার বান্ডিল দুইটা লইয়া গেছে মানুষ জিজ্ঞেস করে বুড়ি তুমি সুতার বান্ডিল দুইটা লইয়া ইসু আল ইসলামকে খরিদ করিলা কোন আসে আসলা বুড়ি কয় বেটা আমি তো খরিদ করার জন্য আসি নাই আমি জানি সুতার বান্ডিল দুইটা দিয়া ইউসুফকে খরিদ করা যাবে না কিন্তু আমি আসছি যে খরিদ্দার হিসাবে খরিদ্দারদের লিস্টের মধ্যে আমার নামটা তো উঠবে ইউসুফের খরিদ্দারদের লিস্টের মধ্যে আমার নামটা তো উঠবে কেয়ামতের ময়দানে এই লিস্ট ধরিয়া ডাকিয়া ডাকিয়া আল্লাহ ফাক নাজাদ দিয়া দিবে তোমরা জানো না এই ইউসুফ এটা নবী আল্লাহ আকবর আমার ভাইয়েরা দোস্ত আবাব আমার আপনার এই স্বল্প পরিমাণের দান এর কারণে মসজিদের নির্মাণ আটকি যাবে না কিন্তু নামটা তো মসজিদ নির্মাতাদের লিস্টের মধ্যে উঠবে যার যার টাকা আল্লাফা কবুল করছেন এই মসজিদের জন্য হ্যাঁ? জনাব মকবুল আলী সাহেব পাঁচশত টাকা নগদ দিলেন আল্লাহ কবুল ফরমান আল্লাহ দিলের নেক মকসুদ পুরা করে দেন মুরব্বীদের কবরে সব পৌঁছাইয়া দেন সবাই বলেন আমিন আরেকজন এরকম পাঁচশো টাকা এক হাজার টাকা নগদ বা বাকি দেন না লেখান না দুইটা সিমেন্টের দাম এক হাজার টাকা সাড়ে চারশো টাকা করি হলে নয়শো টাকা এই এই যুগের জন্য পাঁচশো হাজার টাকা তো কোনো টাকাই না আচ্ছা, আনহার আলী বুসগাঁও ভাই আনহার আলী সাহেব কি গাঁও গুসগাঁও গুসগাঁও আনহার আলী সাহেব দুই ব্যাগ সিমেন্ট আল্লাহ কবুল ফরমান আয় আল্লাহ মাল দৌলতের মধ্যে বরকত দেন রুজি রোজগারের মধ্যে বরকত দেন ইমান আমলের মধ্যে বরকত দেন আল্লাহ হায়াতের মধ্যে বরকত দেন সবাই বলেন আমিন আর কে আছেন এরকম দুই ব্যাগ তিন ব্যাগ পাঁচ ব্যাগ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 على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا يا الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا الله এই মাহফিলকে কবুল ফরমান আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে দয়া করে ভুল ত্রুটিগুলা মাফ করে দেন সহি কথাগুলাকে হেদায়তের উসিলা বানান নাজাতের জরিয়া বানান ইয়া আল্লাহ এই জলসাকে মাদ্রাসার তরক্কির জরিয়া বানান ইয়া আল্লাহ ইয়ার হামার রাহমিন এই মাদ্রাসাকে দিন দুগুনি রাত চৌগুনি তরক্কি দান ফরমান ইয়া আল্লাহ হেদায়েতের এবং এলেমের মরকজ বানান ইয়া আল্লাহ ইয়া আল্লাহ মাদ্রাসা কবুল ফরমান ইয়া আল্লাহ মোহতায়ম সাহেব হুজুর মান আমিনুদ্দিন সাহেবকে কবুল ফরমান সমস্ত শিক্ষকদেরকে কবুল ফরমান সমস্ত ছাত্রদেরকে কবুল ফরমান সমস্ত দাতাদেরকে কবুল ফরমান ইয়াল্লাহ আল্লাহ এলাকাবাসী মুসলমানদেরকে কবুল ফরমান ইয়াল্লাহ আল্লাহ এই মাহফিলের উসিলায় এই মাদ্রাসার উসিলায় এলাকার উপরে রহমত নাজিল ফরমান ইয়া আল্লাহ রাইক দাঁড়া গ্রামকে আসমানি জমিনি বলা মুসিবত থেকে হেফাজত ফরমান আল্লাহ এই গভীর রজনীতে আমরা আপনার কতিপয় গুণাগার বন্দা আপনার শাহী দরবারে দুই দুইখানা হাত বিখারির মতো উঠে আসি মাওলা আমাদের হাতগুলাকে খালি ফেরত দিয়েন না সবগুলা হাত আপনার রহমতের দ্বারা ভর্তি করে দেন মাগফেরাতের দ্বারা ভর্তি করে দেন এ আল্লাহ এ আল্লাহ আমাদের মেহরবান আব্বা আম্মাকে মাফ করে দেন ইয়া আল্লাহ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি উস্তাদ মুর্শিদ পূর্বপুরুষ বংশধরদেরকে মাফ করে দেন ইয়া আল্লাহ সমস্ত মুরব্বীদের কবর আজাব মাফ করে দেন ইয়া আল্লাহ আমাদের বিবি বেচ্চাদেরকে মাফ করে দেন ইয়া আল্লাহ ছেলে মেয়ে আপনার দেওয়া নেয়ামত আমরা দরখাস্ত করি নাই মাওলাই করিম আপনি দয়া করে মেহরবানি করে ছেলে মেয়ে দান করেছেন আমাদের ছেলে মেয়েগুলাকে নেককার দিনদার চরিত্রবান বানাইয়া দেন এ আল্লাহ ছেলে মেয়ের কারণে দুনিয়া খেরাতে আমাদেরকে শর্মিন্দা করিয়েন না আল্লাহ আল্লাহ ইয়ার রাহমিন আমরা যারা হাত উঠেইয়াছি মাওলা আমাদের কার মনে কি বাসনা আছে আপনার জানা আছে সকলের মনের নেক বাসনাগুলো পূরণ করে দেন আমাদের মধ্যে যারা অসুস্থ আছে শেফা দান করেন যারা রিজিকের অভাবে অনটনে আছে রিজিক ফরাগত করে দেন যাদের কামাই রুজি নেই কামাই রুজির ব্যবস্থা করে দেন যারা ঋণগ্রস্ত আছে ঋণের থেকে মুক্ত করে দেন ইয়া আল্লাহ আপনার হাবিবের সাদাকা আমাদের দোয়া দরখাস্ত কবুল ফরমান আপনার হাবিবের দরবারে কুটি কুটি দরুদ সালামের হাদিয়া পৌঁছান ও সাল্লাহ তালা খাই খালকি محمد وآله وصحبه أجمعين اللهم إني أعوذ بك من أن أشرك بك شيئا وأنا أعلم به وأستغفرك لما لا أعلم به تبت عنه وتبرأت من الكفر والشرك والكذب والغيبة والبدعة والنميمة والفواحش والبهتان والمعاصي كلها وأسلمت وآمنت وأقول لا إله إلا الله محمد رسول الله সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আদর্শ জীবনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে আমার আরও নতুন নতুন ইসলামিক ওয়াজের ভিডিও দেখতে হলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করলে অটোমেটিকলি আমার ভিডিও আপনাদের কাছে চলে যাবে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাকে মতামত জানিয়ে উৎসাহিত করবেন জাজাকুমুল্লাহ খায়ের جميع الكتب يدرك من قرأها ملال أو فتور أو سآمة سواء هذا الكتاب سواء هذا الكتاب فإن فيه بدائع لا تمل إلى القيامة وقيل بالبنغالية الكرني বিপ্লবী সুর কণ্ঠে নবী বাজল মধু খোদার দেয়া জীবন বিধান এই জীবনে পাল্টে যেতে أعوذ بالله من الشيطان So.